অনুষ্ঠানের আজকের সর্বশেষ পর্ব এই পর্বে আমরা আলোচনা করব রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম শিশুদেরকে লক্ষ্য করে শিশুদের উদ্দেশ্যে তিনি যে কথা বলেছেন তার যে দিক নির্দেশনা ছিল সেখান থেকে নির্বাচিত চল্লিশটি হাদিস আমরা আলোচনা করব এটি আমরা এই জন্য আলোচনা করছি যে আমাদের শিশুদেরকে যাতে আমরা এই হাদিসগুলো শোনাতে পারি তারা যাতে এগুলো মুখস্থ করে নিতে পারে এই অনুসারে তাদের মাঝে যাতে এই অনুভূতি তৈরি হয় যে না আমাদেরকে এভাবে জীবনযাপন করতে হবে কারণ আমরা আগেই বলেছিলাম শিশুদেরকে যদি আমরা শিশুকালে যদি রাসুলের সাথে কানেক্টেড করে দিতে পারি রাসুলের সাথে সম্পর্কিত করে দিতে পারি তার হাদিস তার সন্ন্যার সাথে যদি সম্পর্কিত করে দিতে পারি তাহলে এই শিশুদেরকে নিয়ে আমাদের কোনো ভয় থাকবে না আমরা অবশ্য অনেকগুলো পর্ব করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন যারা দেখতে পাননি নিশ্চয়ই তারা আগের পর্বগুলো দেখে নেওয়ার সুযোগ করে নেবেন এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আলোচনা করেছে এবং আমাদের টোটাল আলোচনা কিন্তু এই আলোচনার সামারি এই হাদিসগুলোর মধ্যে রয়েছে আমরা শুধু হাদিসগুলো উল্লেখ করবো এর কোনো ব্যাখ্যায় যাব না প্রথম যে হাদিসটি ইমাম তাবরানি রহমুল্লাহ ইবন নজ্জার আলী রাজি আল্লাহ তালাহন থেকে উল্লেখ করেছেন রসলাম বলেছেন আদিবু আউলাদুম আলা সালাহ খেলাস খেসালিন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বৈশিষ্ট্যে তাদেরকে গুণান্বিত করে তাদেরকে তিনটি বৈশিষ্ট্য শিক্ষা দাও হব্য নাবি কম তোমাদের নবীর ভালোবাসা ও হব্য আলী বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা ও তিলাবাতিল কোরআন এবং তেলাবাতুল কোরআন কারণ যে ব্যক্তি কোরআন তেলাবাত করবে এই কোরআন তেলাবাতকারীরা কেয়ামতির দিন নবী এবং রাসুলদের সাথে আল্লাহর আয়েসের আরসের ছায়ার নিচে থাকবে এদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না প্রথম হাদিস দু নম্বর হাদিস ইমাম আহমদ এবং শাইখান তারা আনাসাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি এসে রাসুলামকে বলেন ইয়া রাসুল্লাহ কেয়ামত কবে অনুষ্ঠিত হবে রাসুল্লাহাম বলেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি রেখেছ তখন তিনি বললেন কোনো প্রস্তুতি নেই শুধু আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি তখন রসুলাম বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কেয়ামত হবে আমরা রাসুলের ভালোবাসার প্রতি শিশুদেরকে উদ্বুদ্ধ করা সম্পর্কে হাদিস শুনলাম রাসুল্লাহ সাল আলী আসসালাম ইবনে আব্বাস রদি আল্লাহতে তিনি বর্ণনা করছেন যে রাসুল্লাহ সাল আলিয়াস্লাম তিনি মানে টয়লেটে তিনি যেতেন অথবা তিনি যেটা পেশাব পায়খানা করার জন্য তিনি যেতেন আমি তখন তার জন্য উজু করার পানিটি তার জন্য রেখে দিতাম রাসুল্লাহাম জিজ্ঞেস করতেন যে কে এটি করেছে তখন লোকেরা বলতো যে এটি আমি করেছি তখন রসুলাম আমার জন্য দোয়া করতেন আল্লাহ ফাক্কি হুফিদ্দিন হে আল্লাহ তুমি তাকে দিনের পণ্ডিত বানাও এবং এমনি আব্বাস রদি আল্লাহ তালাহু পরবর্তী দিনের সবচেয়ে বড় পণ্ডিতে পরিণত হয়েছেন শিশুদেরকে বড়দের সেবা করার শিক্ষা আমরা এই হাদিসের মাধ্যমে তাদেরকে দিতে পারি ইমাম তিরমিজি রহমুল্লাহ বর্ণনা করেছেন যে রবি আবিনতে সাহেবা বিন সাহেবান তিনি বলছেন আমি হাসান ইবনে আলী রাজি আল্লাহ তালানহুমাকে প্রশ্ন করেছিলাম মা হাফিজ তামির রসুলিল্লাহ ইসলাম রাসুল থেকে তুমি কি মুখস্থ করেছো তখন তিনি বলেন আমি রাসুল থেকে হাদিসটি মুখস্থ করেছি যে দামা ইউরিবুক ইলামা আলা ইউরিবুক তুমি যেই ব্যাপারে সন্দেহ করে সেটি তুমি ছেড়ে দাও যেটি ব্যাপারে তোমার সন্দেহ নাই সেটি তুমি গ্রহণ করো কারণ সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ অতএব সন্দেহপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস মিথ্যাচার আমরা এখান থেকে বুঝতে পারলাম যে রাসুলের হাদিস শিশুদেরকে মুখস্থ করাতে হবে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এ ব্যাপারে বোখার এবং মুসলিম বর্ণনা করেছেন সামুরা বিন জন্দুবরদি আল্লাহ তালাহ থেকে তিনি বলছেন যে আমি রাসুলের যুগে একজন বালক ছিলাম একজন শিশু ছিলাম আমি রাসুল্লাহ সাল্লামের কাছ থেকে অনেক হাদিস মুখস্থ করতাম কিন্তু আমি এগুলো বলতাম না কারণ আমার সামনে অনেক মুরব্বীরা থাকতো তার মানে মুরব্বীদের সামনে শিশুরা যাতে সংযতভাবে কথা বলে এই হাদিস থেকে আমরা তা শিখলাম এবং বোখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ প্রত্যেকে যে হাদিসটি বর্ণনা করেছেন আনাস মালিক রাদি আল্লাহ তালাহ থেকে তিনি বলছেন যে আমি রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কাছে একবার গেলাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামকে তাকে তখন আমরা আধুনিক আমরা যে বলি লাউ এই লাউ দেয়া হলো তাকে খাওয়ার জন্য তখন তিনি লাউ খুঁটি খুঁটি খুঁটি খুঁটি খুব মজা করে খেলেন আনাসরদি আল্লাহ তালাহ বললেন যে ফাজাল তু আতাহু এরপর থেকে আমিও এই লাউ খাওয়াকে খুবই ভালোবাসলাম এবং আমি লাউকে খুবই পছন্দ করলাম ওমা জিলতু বাদ আহাব্বু ওহেব্বু আদুব্বা এরপর থেকে আমার লাউ খুবই পছন্দের একটা খাবারে পরিণত হলো শিশুদেরকে রাসুলাম যেটি পছন্দ করতেন সেই পছন্দটা শেখানো জানানো রাসুলের সাথে তাদেরকে ট্যাগ করে দেয়া ইমাম তিরমিজ রহমুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর কাছ পিছনে আমি একবার বসাছিলাম তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন হে বালক আমি তোমাকে কিছু জিনিস শেখাতে চাই তুমি আল্লাহকে রক্ষা রক্ষা করো আল্লাহর অধিকার রক্ষা করো তাহলে আল্লাহ তোমার অধিকার রক্ষা করবেন তুমি আল্লাহ কে আল্লাহকে তুমি স্মরণ করো আল তাহলে তুমি আল্লাহ সুবহানকে তোমার কাছে পাবে তুমি যদি চাও তাহলে আল্লাহর কাছে চাইবে যদি কোনো কিছু প্রার্থনা করো তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করবে মনে রাখবে সারা পৃথিবীর মানুষ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চায় তাহলে তারা ততটুকুই ক্ষতি সাধন করতে পারবে অথবা কোনো ক্ষতি সাধন করতে পারবে না যতটুকু আল্লাহ সুবহানুয়াতালা চান অথবা চান না আর সারা পৃথিবীর মানুষ যদি তোমার কোনো কল্যাণ সাধন করতে চায় তাহলে তারা শুধুমাত্র ততটুকুই তারা কল্যাণ সাধন করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানুয়াতালা চেয়েছেন তার চেয়ে বেশি নয় অতএব এই এটি শিশুদেরকে আমরা দিন সম্পর্কে শিক্ষা দেয়া রাসুল আসলাম যেমন দিন সম্পর্কে শিশুদেরকে শিক্ষা প্রদান করতেন আনাসরদি আল্লাহ তালা বর্ণনা করছেন ইমাম মুসলিম এবং আবু দাউদ তারা বর্ণনা করেছেন যে এক এক যুবক সে আসলাম গোত্রের এক যুবক রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি যুদ্ধ করতে চাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি যুদ্ধ করবে তোমার তোমার যে যুদ্ধের যে বর্ম এবং অস্ত্র দরকার সেগুলো তিনি বললেন নাই তখন সাল্লাম বললেন যে ওই ব্যক্তি সে যুদ্ধে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি অসুস্থ তুমি তার কাছে যাও এবং তার কাছে গিয়ে বলো যে আমি তাকে সালাম দিয়েছি এবং তার অস্ত্র যুদ্ধের যে সরঞ্জামগুলো যাতে তোমাকে দিয়ে দেয় তিনি তার কাছে গেলেন এবং তিনি তার সরঞ্জামগুলো তাকে এই যুবককে দিয়ে দিলেন এখান থেকে আমরা যেটি বুঝতে পারি যে যুবকরা আল্লাহর রাস্তায়

আল্লাহ ওদের দিন প্রতিষ্ঠার জন্য তাদেরকে কাজ করে যেতে হবে আল্লাহ রাস্তায় তাদেরকে সময় ব্যয় করতে হবে অর্থ ব্যয় করতে হবে তাদের জীবনকে তাদেরকে আল্লাহ সুবহানুতের রাস্তায় তাদেরকে ব্যয় করতে হবে দু নম্বর যে বিষয়টি আমরা দেখতে পাই তা হচ্ছে যে অন্য কারো কাছে সালাম পাঠানো এটি রাসুল্লাহ সালাম একজন যুবকের বা একজন বালকের মাধ্যমে তিনি সালাম পাঠালেন আবু মামা আলবাহিল রদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন যেই যুবক যেই শিশু এবাদতের মধ্যে বড় হয়ে উঠে সেই শিশু যদি মারা যায় তাহলে আল্লাহ সুবাহানুয়াতালা তাকে নিরানব্বই জন সিদ্দিক এর সবাব প্রদান করবেন একজন সিদ্দিক তো জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবে নিরানব্বই জন সিদ্দিক এর যতটুকু মর্যাদা একজন শিশুকে আল্লাহ সুফানতারা ততটুকু মর্যাদা দেবেন আমাদের শিশুদেরকে দিনের কথা বলে এভাবে দিনী আচরণে তাদেরকে উদ্বুদ্ধ করা এটি আমাদের দরকার রাসুল্লাহ সাল আলী আসাল্লাম হাসান ইবনে আলী রদি আল্লাহ তালানহুমা তিনি বলছেন যে রাসুলাম আমাকে শিখিয়েছেন যাতে আমি বিতিরের মধ্যে সালাতুল বেতের এর মধ্যে যাতে আমি পড়ি আল্লাহ মাহদিনী ফিমান হদৈত ও আফিনী ফিমান আফাইত ওয়াতাল্লানি ফিমান তাওয়াল্লাত ওবারিকলি ফিমা আতাইত ওয়াকিনী শর্মা কদাইত ফাইন্না কতকদি ওলা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লুমান ওয়ালাইত ওয়ালা ইয়াইজ্জুমান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত যে আমি রাসুলের কাছ থেকে এই হাদিসটি আমি এই দোয়াটি শিখেছি আমাদের শিশুদেরকে দোয়া শেখানো আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম ইমাম তিরমিজি আনাস রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণনা করছেন রসুল্লাহ বলেছেন ইয়া বোনাইয়া হে শিশু তোমাকে আমি বলছি হে বালক হে আমার প্রিয় বৎস তোমাকে বলছি যখন তুমি সালাতে দাঁড়াবে তখন ইয়া কেবল এলতেফাত ইফিস সালাত যে তুমি তখন অন্যদিকে দাঁড়াবে অন্যদিকে তাকাবে না শিশুরা যখন সালাত পড়তে দাঁড়াবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দেয়া সালাতের মাসালা মাসাইলগুলো ওয়াজি ফুরুদাতগুলো তাদেরকে শিখিয়ে দেয়া এটি অত্যন্ত জরুরি ইমাম আবু দাউদ এবং হাকিম সকলে আবদুল্লাবনে আমর ইবিন আসরদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করছেন রাসুল্লাহ আসলাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ যাও যখন তাদের বয়স সাত সালাতের ব্যাপারে শাসন করো যখন তাদের বয়স দশ এবং তারপর তাদের বিছানা বিছানাগুলো আলাদা করে দাও আমরা বুঝলাম যে আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ প্রদান করতে হবে শাসন করতে হবে প্রয়োজনে তাদেরকে দণ্ড ব্যবহার করতে হবে তাদেরকে শাসন করতে গেলে এবং তাদের বিছানাগুলো আলাদা করে দিতে হবে শিশুদের আমাদের সন্তানদের বয়স যখন সাত হয় অথবা দশ হয় অথবা অন্য হাতে অনুসারে নয় হয় ছেলে বা মেয়ে যেই হোক না কেন তাদের আলাদা আলাদা বিছানায় তাদেরকে রাখতে হবে হাদিসের নির্দেশ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আগে আপনারা নিশ্চয়ই সে আলোচনা শুনে থাকবেন আরেকটি হাদিস এখানে বলছেন যে আবদুল্লা ইবনে অমর আদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে এক শিশু রাসুল্লাহ সাল্লাহামের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ আমি হজ করতে চাই তখন রাসুল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন এই জন্য দোয়া করলেন যে আল্লাহ সুবহান তারা তোমাকে তাকুয়া দান করুন আল্লাহ সুবহান তোমাকে কল্যাণের দিকে ধাবিত করুন এবং তোমার জন্যে আল্লাহ সুবহান তারা তোমার সকল যে চিন্তা দুশ্চিন্তা অবসাদ এগুলোর ক্ষেত্রে আল্লাহ সুবহান তোমার জন্য যথেষ্ট হন শিশুদের জন্য দোয়া করা বেশি বেশি তাদেরকে দোয়া করা যখনই তাদেরকে দেখবো তখনই তাদের জন্য দোয়া করা এ হাদিস থেকে আমরা সেই শিক্ষাটি পেলাম আমরা আরেকটি হাদিস যেটা ইমাম আহমেদ আবিন হাম্বল বখারি মুসলিম প্রত্যেকে তারা বর্ণনা করেছেন সাবেত আল মানানি রাজি আল্লাহ তালাহু থেকে যিনি আনাস রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করছেন যে আমি একবার আমি তো রাসুল ইসলামের খেদমত করতাম একবার এরকম হলো যে রাসুল ইসলামের খেদমত আমার করা শেষ দেখলাম যে রাসুল ইসলাম তো দুপুরে একটু তিনি কাইলুলা বা বিশ্রাম নেন আমি ভাবলাম যে কাজ শেষ তখন আমি চলে যাচ্ছিলাম হঠাৎ করে আমি রাস্তায় গেলাম সেখানে আমি একটু দেখলাম অন্যান্য বাচ্চারা খেলে আমি তাদের দিকে তাকিয়েছিলাম খেলা আমি দেখছিলাম কিছুক্ষণ পর রাসুল আমার কাছে আসলেন তিনি আমাকে বললেন যে আনাস তুমি একটা কাজে যেতে হবে এবং আমাকে একটি কাজে তিনি পাঠালেন আমার মায়ের কাছে আমি সাধারণত যে সময় যাই যেতে একটু দেরি হয়ে গেল যাওয়ার পরে আমার মা আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় ছেলে দেরি হলো কেন তখন তিনি বললেন রাসুল আমাকে একটি কাজে পাঠিয়েছেন কিন্তু তিনি আমাকে নিষেধ করেছেন যাতে আমি ওই কথা কাউকে না বলি তখন আমার মা আমাকে বললেন যে আল্লাহ রাসুল তোমাকে যেটি বলতে নিষেধ করেছেন সেটি তুমি কাউকে বলবে না আমরা এর মাধ্যমে শিশুদের মাঝে আত্ম বিশ্বাস শিশুদের মাঝে আত্মনির নির্ভরশীলতা সেদের মাঝে একটি দায়িত্বপরণতা তৈরি করে দিতে চাই তাদের মধ্যে তাদেরকে কোনো দায়িত্ব দিয়ে তাদেরকে দায়িত্বশীল তৈরি করতে চাই রাসুল্লাহ সাল্লাম তার এই হাদিসের মাধ্যমে আমাদেরকে তাই শিখিয়েছেন শিশুকে কিভাবে দায়িত্বশীল বানাতে হয় আমরা দেখি যে ইমাম বুখারি মুসলিম মানে ইমাম মালিক আনাস এবং নাসাই আবু দাউদ তারা প্রত্যেকে আবদুল্লা ইবনে ওমর আদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন রসুলাম বলেছেন যে জাকাতুল ফেতের বা সদাকাতুল ফেতের রাসুল আসলাম তিনি ফরজ করেছেন প্রত্যেক প্রত্যেকের উপর শিশু হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক গোলাম হোক আজাদ হোক প্রত্যেকের উপর তিনি জাকাতুল ফেতের বা সদকাতুল ফেতের তিনি ফরজ করেছেন ইমাম তিরমিজি আনাসরদি আল্লাহ থেকে বর্ণনা করছেন রসুলাম বলেছেন হে বৎস যখন তুমি তোমার পরিবারের সদস্যদের কাছে যাবে তুমি যখন তোমার বাসায় যাবে তখন অবশ্যই তুমি তাদেরকে সালাম প্রদান করবে সালাম দিয়া সালাম আলাইকুম এটি সালাম দিয়ে তুমি ঢুকবে তাহলে এটি তোমার এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে অতএব শিশুরা তারা যাতে আমাদের ঘরে যখন আসে আসে তখন তারা সালাম দিয়ে ঢুকে যখন বের হবে তখন যাতে তারা সালাম দিয়ে যায় এই শিক্ষা তাদেরকে প্রদান করতে হবে ইমাম মুসলিম এবং ইবনে হুসাইমা এ হারেসাবিন নহমান রাজি আল্লাহ তালা আনহা থেকে তিনি বর্ণনা করছেন যে হারিসাবিন নরমানের কন্যা সন্তান থেকে বর্ণনা করছেন যে আমি রাসুল্লাহ সাল্লামের মুখ থেকে শুনে শুনে আমি সুরা কাফ মুখস্থ করেছি তার মানে হচ্ছে কন্যা সন্তানদেরকে তাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে মসজিদ তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে মসজিদ তাদের জন্য বাধা মসজিদে যাওয়াকে বাধা দেওয়া যাবে না কারণ তিনি রাসুল্লাহ সালামের কাছ থেকে প্রতি জুমাতে সুরা কফ শুনে শুনে তিনি মুখস্থ করেছেন তিনি বলেছেন এবং বোখারি আনাসদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে এক ইয়াহুদি শিশু রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের খেদমত করতেন সে একবার অসুস্থ হয়ে যায় রাসুলাম তাকে দেখতে যান এবং তাকে দেখতে গিয়ে তাকে বলেন যে তুমি ইসলাম গ্রহণ করো তার বাবা তার দিকে তাকিয়ে বলেন তার দেখা তিনি তার বাবার দিকে তাকিয়েছিলেন অনুমতি নেওয়ার জন্য তার বাবা বলেন যে তুমি রাসুল ইসলামকে অনুসরণ করো তখন তিনি এই বাচ্চাটি তখন ইসলাম গ্রহণ করলো এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারি শিশুদেরকে ইসলামের প্রতি আহ্বান করা তাদের জন্য কল্যাণ কামনা করা ইভেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম শিশুরা যখন অসুস্থ হতো তখন তাদেরকে দেখতে যেতেন সেই শিশুকে মুসলিম অথবা অমুসলিম তা কিন্তু দেখার বিষয় নয় কারণ শিশুকে ইসলামের প্রতি অনুপ্রাণিত করতে হলে আপনার চরিত্র দিয়ে তাকে আহ্বান করতে হবে রাসুল্লাহ সাল্লাম তাই করতেন আবু আলা তাবরানি তার প্রত্যেকে আমর হারিস রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম একবার আবদুল্লাবনে জাফর রাজি আল্লাহ তালাহুর পাশে দিয়ে যাচ্ছিলেন তখন আবদুল্লাবনে জাফর তিনি বাচ্চাদের মতো বাচ্চারা যেরকম খেলাধুলা করে কেনা বেচা করে একজনে দোকান করে আরেকজনে দোকান করে এরকম দুজন দুজনের মাঝে বেচা বিক্রি করে তিনি এরকম বেচা বিক্রি করছিলেন তখন রাসুল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি তার বেচা বিক্রিতে বরকত দান করো এ থেকে আমরা বুঝি যে শিশুদেরকে বাজারে নিয়ে যাওয়া তাদেরকে একটু কিছু কেনাকাটা করা তাদেরকে একটু টাকা পয়সা দেয়া এগুলোর হিসাব তাদের কাছ থেকে নেয়া অর্থাৎ তাদেরকে এই সকল কাজে তাদেরকে একটু অভ্যস্ত করে নেয়া তাদেরকে দায়িত্বশীল বানানো এটি আমাদের দায়িত্ব এবং বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ প্রত্যেকে আনাস আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাম সর্বোত্তম ক্যারেক্টারের চরিত্র অধিকারী ছিলেন তিনি শিশুদের সাথেও খেলা করতেন শিশুদের সাথে তিনি শিশুদের পছন্দের বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন শিশুদেরকে তিনি আনন্দ দেওয়ার চেষ্টা করতেন তাদেরকে খুশি দেওয়া করার চেষ্টা করতেন একবার আমার ছোট ভাই আবু আমায়ের তার যখন ছোট পাখিটি হারিয়ে যখন যখন মারা যায় রাসুলাম তার কাছে গিয়ে তাকে বললেন ইয়া আবা অমায়ের মা ফালেন নগায়ের হে আবু অমায়ের তোমার সেই ছোট নোগায়ের পাখিটি কি হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে রাসুল ইসলাম শিশুদের সাথেও শিশু সুলভ আচরণ করতেন তার ভালোবাসা তার ভালো লাগার জিনিসগুলোকে তিনি গুরুত্ব দিতেন তাকে তাকে ছোট মনে করে তাকে তিনি ভ্রুক্ষেপ করবে না তাকে তিনি ইম্পর্টেন্স প্রদান করবে না তা হতো না হজরত ইমাম তিরমিজ রহমুল্লাহ বর্ণনা করেছেন বলেছেন যে কোন একজন পিতা তার সন্তানকে সর্বোত্তম যে গিফটটি প্রদান করে তা হচ্ছে উত্তম চরিত্র উত্তম চরিত্র তাকে দেয় এটি হচ্ছে সর্বোত্তম গিফট ইবনু সিন্নি আবহরাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল আলী আসসালাম দেখলেন একবার একটি শিশুকে যে তিনি একজন লোকের সাথে হেরে যাচ্ছেন রাসুলাম তখন তাকে জিজ্ঞেস করেন উনি কে তখন সেই শিশু বলল যে তিনি আমার পিতা তখন রাসুল্লাহাম তাকে বললেন যে তুমি তোমার পিতার সামনে দিয়ে হাঁটবে না তুমি তোমার পিতার সামনে বসবে না তুমি তোমার পিতাকে তার নাম ধরে ডাকবে না এবং পিতার গালিগালাজের পিতার জন্যে তুমি গালিগালাজের কোনো কারণ হবে না অর্থাৎ তো অন্য লোকেরা তোমার কারণে তোমার পিতাকে গালিগালাজ করবে এরকম কোন অবস্থা যাতে তোমার না হয় রাসুল্লাহ সাল আলিয়া বলেছেন যে একজন সন্তান যদি তার পিতার দিকে একজন পিতা যদি তার সন্তানের দিকে তাকায় এবং সন্তান যদি তার দৃষ্টির মাধ্যমে পিতাকে সন্তুষ্ট করে তাহলে আল্লাহ সুবহানুয়া তালা আল্লাহ সুবহানুয়া তালা তার জন্যে এইরকম যে তার জন্য একজন ব্যক্তিকে মুক্ত করার যে স্বভাব এতটুকু স্বভাব প্রদান করেন তখন প্রশ্ন করা হলো ইয়ারাসুল্লাহ কোন একজন সন্তান যদি তার পিতার দিকে প্রতিদিন তিনশো বার তার মাতার দিকে প্রতিদিন তিনশত বার এরকম রহমতের দৃষ্টিতে খুব খুশি দৃষ্টি তাকান তাহলে কি হবে রাসুল আসলাম তখন বললেন অবশ্যই অবশ্যই সে তিনশো ষাটটি মানুষকে মুক্ত করার স্বভাব অবশ্যই সেই ব্যক্তি পাবে ওবাদাবিন সামেত রাজি আল্লাহ তিনি বর্ণনা করেছেন যে রাসুল আসলাম বলেছেন যে আমার আমার উম্মার অন্তর্ভুক্ত নয় যে বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে সে স্নেহ করে না রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন কোনো একজন ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের দিকে যদি কোনো অস্ত্র দিয়ে এই ভাগে ইঙ্গিত করে তাহলে ফেরেস্তারা তার উপর লানত করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে অস্ত্রটি না নামায় রাসুল্লাহ সাল আলী আসাল্লাম যখন তিনি রাসুল্লাহাম যখন কোনো কারো কাছে আসতেন তখন তিনি তাদের কাছে আগে তিনি অনুমতি চাইতেন ইস্তেজান করতেন বলতেন আমি ঢুকতে পারি কিনা আমি আসতে পারি কিনা তিনবার অনুমতি চাইলে তারা যদি অনুমতি না দিত তাহলে তিনি তখন ফিরে চলে যেতেন আমাদের সন্তানদেরকে বোঝানো যে অবশ্যই অবশ্যই তারা আমাদের কাছে আসতে হলে তাদেরকে অনুমতি চেয়েই তাদেরকে আসতে হবে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি একবার এক শিশুকে যখন তার সাথে তিনি খাচ্ছিলেন তখন শিশুকে তিনি বললেন যখন তুমি খাবে তখন তুমি বিসমিল্লা বলে খাবে যখন তুমি খাবে তোমার সামনে থেকে খাবে তোমার ডান হাত দিয়ে খাবে শিশুদেরকে খাদ্যের যে নিয়ম নীতি এই নিয়ম নীতি শেখানো হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন যে কোন একজন ব্যক্তি তার শিশুকে বলল যে আসো আমি তোমাকে কিছু দেব কিন্তু তাকে কিছু প্রদান করলো না তাহলে এটি মিথ্যাচার হবে অর্থাৎ শিশুদের সাথেও মিথ্যাচার না করা এটি ছোটোখাটো বিষয় হোক সেক্ষেত্রে মিথ্যাচার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে রাসুল্লাহ সাল্লাম এক শিশুকে লক্ষ্য করে বললেন তুমি সকাল এবং সন্ধ্যায় তোমার অন্তরে যদি কোনো মুসলমানদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ এবং কাউকে ধোকা দেওয়ার কোনো প্রবণতা না থাকে তাহলে তাই করো এটা আমরা এ থেকে বুঝতে পারি এবং রসুলাম বললেন এটাই আমার সুন্নত যে আমার সুন্নতকে জীবিত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে তার মানে শিশুদেরকে মানুষের প্রতি বিদ্বেষ রাখা মানুষের প্রতি ঘৃণা মানুষেরকে ধোকা দেওয়ার প্রবণতা তাদের মধ্যে থাকা এগুলো ছোটকাল থেকে তাদের অন্তর থেকে দুর্বৃত করে দিতে হবে হয়তো আনাসরদি আল্লাহ তিনি বলেছেন আমি রাসুল্লাহ ইসলামের দশ বছর খেদমত করেছি তিনি আমাকে কখনোই কোনো কাজে তিনি আমাকে বিরক্ত হননি আমার প্রতি শিশুদের প্রতি বিরক্ত হওয়া তাদেরকে অপ্রয়োজনীয়ভাবে তাদেরকে তাদেরকে বকাঝকা করা ইত্যাদি নিষিদ্ধ এটি এই হাদিস থেকে আমরা প্রমাণ পাচ্ছি রাসুল্লাহ সাল আলী আসসালাম আনাসরাদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে একবার রাসুলাম আমাকে একটি কাজের নির্দেশ দিলেন আমি কাজটি করতে দেরি করেছি কিন্তু রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি আমাকে এই কথা বলেননি যে তোমাকে যে আমি কাজটি করতে বললাম কেন তুমি কাজটি করলে না দেরি কেন করলে এটি রাসুলাম বললেন বরং তার পরিবারের সদস্যরা যদি আমাকে একটু একটু রাগ করতো তখন রাসুলাম বলতেন তাকে ছেড়ে দাও তো যদি এটি হওয়ারই থাকতো তাহলে অবশ্যই হতো শিশুদেরকে আদর করা তাদেরকে অতিরিক্ত পরিমাণে তিরস্কার ভৎসনা না করা বকাঝোকা না করা তাদেরকে মারধর না করা এই হাদিস থেকে আমরা সে বিষয়টি বুঝতে পারছি প্রিয় দর্শক এরপর থেকে এরপরে আমরা আর কয়েকটি হাদিস আছে যে বিষয়গুলো আমরা আপনাদেরকে উল্লেখ করতে চাই রাসুসলাম বলেছেন কারো যদি তিনটি কন্যা সন্তান অথবা দুটি কন্যা সন্তান বা তিনটি বোন বা দুন বোন থাকে তাদেরকে যদি সে উত্তমভাবে লালন পালন করে তাদেরকে যদি উত্তম শিষ্টাচার শিক্ষা দেয় তাহলে সে জান্নাতে আমার সাথেই থাকবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি যদি ইয়াতিমকে লালন পালন করে তাহলে সে জান্নাতে আমার সাথে থাকবে রাসুসলাম বলেছেন যে কোনো একজন ব্যক্তি সে আমাকে ততটুকু ভালোবাসবে যে ভালোবাসার কোনো তুলনা নেই ইভেন তার সন্তানদের চেয়েও সে আমাকে ভালোবাসবে অতএব সন্তানদেরকে শেখাতে হবে যে রাসুলের ভালোবাসাটি কতটা গুরুত্বপূর্ণ এটি আমাদেরকে শেখাতে হবে রাসুল ইসলাম জায়দেবনে সাবেত দিয়ে আল্লাহ তানকে লক্ষ্য করে বলেছিলেন যে তুমি ইহুদিদের ভাষা যেটা সুরিয়ানি ভাষা ইব্রানি ভাষা শেখো কারণ ওদের অনেক চিঠি আসে আমাকে অনেক তাদের সাথে যোগাযোগ করতে হয় তাহলে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারবো তার কথা শুনে এই এই শিশু তিনি সতেরো দিন অথবা পনেরো দিনের কম সময়ে এই ভাষায় পণ্ডিত হয়ে যান তার মানে দিনের সার্ভিসের জন্য আপনি নতুন কোনো ভাষা শেখা আপনি ইংরেজি ভাষা শেখেন আরবি ভাষা শেখেন অথবা যে কোনো ভাষায় আপনি শেখেন না কেন প্রত্যেকটি ভাষা যাতে আপনার মূল লক্ষ্য থাকে যে আপনি দিনের জন্য কাজ করবেন রসুলাম শিশুদেরকে অনেক দোয়া করে তিনি তাদেরকে শয়তান এবং কুনজর এবং জিনদের থেকে তিনি রক্ষা করার জন্য তিনি দোয়া পড়তেন যেগুলো আমরা জানি এই দোয়াগুলো মানে রোকিয়া অর্থাৎ ঝাড়ফুঁক করা এই ঝাড়ফুঁক এর বিষয়টি অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তিনি তার নাতি হাসান এবং হোসেন রদি আল্লাহ তালাহুকে ঝাড়ফুক নিয়মিত তিনি প্রদান করতেন সুরা ফালাক সুরা নাস কোল হুয়াল্লাহ ইত্যাদি সুরা পড়ে আমাদের শিশুদেরকেও যাতে আমরা এরকমভাবে আমরা তাদেরকে ঝাড়ফুক দেই সর্বশেষ যে বিষয়টি আমরা বলতে চাই যে রাসুল ইসলাম শিশুদেরকে জেন্ডার সম্পর্কে তিনি তাদেরকে শেখাতেন যে বিপরীত লিঙ্গের প্রতি অথবা বিপরীত জেন্ডারের প্রতি তাকানোর ক্ষেত্রে তাদের তারা তাদের দৃষ্টিকে অবনত রাখবে তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করবে তারা চক্ষুকে বন্ধ করে রাখবে এবং তাদের দিকে তাকাবে না তাদের সৌন্দর্যের দিকে তাকে তাকাবে না তাদের লজ্জাস্থানগুলোকে তারা অবশ্যই অবশ্যই হেফাজত করবে এবং সর্বশেষ হচ্ছে রাসুল্লাহ সাল আলী আসসালাম শিশুদেরকে তিনি খেলাধুলায় তিনি তাদেরকে অভ্যস্ত রাখতেন খেলাধুলায় তিনি তাদেরকে প্রতিযোগিতায় কখনো কখনো তিনি তাদেরকে লিপ্ত করতেন অর্থাৎ তাদের শারীরিক উন্নয়নের জন্য রাসুল্লাহ ইসলাম কখনো কখনো দৌড় প্রতিযোগিতা অথবা অন্যান্য খেলাধুলায় তাদেরকে উদ্বুদ্ধ করতেন কোনো একজন শিশ কোনো একজন বালক এসে যখন রাসুলামের কাছে জেনা করার কথা অনুমতি চাইল তখন রাসুলাম যুক্তি দিয়ে তাকে বুঝিয়ে দিলেন যে জেনা করা যাবে না কারণ তার মায়ের সাথে জেনা করা বা তার বোনের সাথে জেনা করা যেরকম সে অপছন্দ করে ঘেনা করে তেমনিভাবে নিশ্চয়ই অন্যান্যরা তাদের মা বা তাদের বোন তাদের মেয়ে তাদের খালা তাদের ফুফুর সাথে জেনা করতে অপছন্দ করবে এ হচ্ছে প্রিয় দর্শক চল্লিশটি হাদিস এই হাদিসে আমরা বুঝলাম যে কিভাবে আমরা আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে দিন শেখাবো দিন বুঝাবো আমরা আশা করছি যে এই চল্লিশটি হাদিস অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে শিখিয়ে দেবেন আমরা গোটা অনেকগুলো পর্ব ধরে প্রায় শতাধিক পর্বে আমরা শিশুদেরকে কিভাবে ইসলামিক্যালি আমরা লালন পালন করব সেই বিষয়গুলো আলোচনা করেছি আল্লাহ সুবাহানুয়াতাল আমাদের এই গোটা আলোচনাকে কবুল করে নিন আল্লাহ সুবাহানুয়াতাল আমাদেরকে আমাদের সন্তানগুলোকে ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করা তৌফিক দান করুন রাসুল্লাহ সাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে যাতে আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবাহানুয়াতাল আমাদেরকে আমাদেরকে দান করুন প্রিয় দর্শক এই বলে আমরা আজকের এই সোনালী শিশু অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ সুবহানুয়াতালা এই আয়োজনকে কবুল করেননি কেয়ামতের দিন এটিকে সাদকায় জারিয়ার সওয়াব হিসাবে আমাদের আমল নামে আল্লাহ সুবহানুয়াতালা এটিকে প্রদর্শিত করুন সেই দোয়া আল্লাহ সুবহানুয়াতালার কাছে রেখে এবং আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে প্রত্যেকের জন্য দোয়া করে আমরা এই আয়োজন শেষ করছি হায়দা ওসল্লাহ সুবহানুয়াতালা আলা নবীন মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ